কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন দাও না দেখা প্রিয় হে নবি মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন দাও না দেখা প্রিয় হে নবি মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না রাতের আকাশ আধার হলে আলো নিয়ে আসে চাঁদ তারা জিজির গানে নাচে কিরা গন্ধ বিলায় ওই ফুলের পাড়া রাতের আকাশ আধার হলে আলো নিয়ে আসে চাঁদ তারা জিজির গানে নাচে জো জোনাকিরা গন্ধ বিলায় ওই ফুলের পাড়া রাতের আকাশ আধার হলে আলো নিয়ে আসে চাঁদ তারা জিজির গানে নাচে জো জোনাকিরা গন্ধ বিলায় ওই ফুলের পাড়া তোমার বিরহ যাবে হৃদয়ে উঠে তোমার বিরহ যাবে হৃদয়ে উঠে কান্নারা দেই শুধু যাত না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন দাও না দেখা প্রিয় হে নবী মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না তপ্ত পৃথিবী তৃষিত হলে মেঘেরা বৃষ্টি হয়ে দেয় তুমি তোমার অভাব আমি কি দিয়ে পুরাই তোমার তুলনা যে শুধুই তুমি তপ্ত পৃথিবী তৃষিত হলে মেঘেরা বৃষ্টি হয়ে দেয় তুমি তোমার আমি কি দিয়ে পুরাই তোমার তুলনা যে শুধুই তুমি তপ্ত পৃথিবী তৃষিত হলে মেঘেরা বৃষ্টি হয়ে দেয় তুমি তোমার অভাব আমি কি দিয়ে পুরাই তোমার তুলনা যে শুধুই তুমি তাই তোমার বিরহ যাবে হৃদয়ে উঠে তোমার বিরহ যাবে হৃদয়ে উঠে কান্নারা শুধু যাত না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন দাও না দেখা প্রিয় হে নবি মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না মন যেতে চায় শুধু মদিনায়